صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তহবিল দান করেছেন আলহামদুলিল্লাহ উনত্রিশতম পাড়ার সুরায় হাদিদের চতুর্থ নম্বর আয়াতের এক অংশ তেলাবাদ করেছি আল্লাহ রব্দুল আলমী যদি তৌফিক দান করেন আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বন্ধু বানানোর লক্ষ্যে সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য নয় নিজ কর্মদোষে যদি কেউ জাহান নামে যায় সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার বন্ধু বানানোর লক্ষ্যে সৃষ্টি করেছেন কি প্রমাণ কারণ আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করে আমাদেরকে ওনার কাছে থাকতে দিয়েছেন এরই প্রমাণ তিনি আমাদেরকে বন্ধু বানানোর জন্য সৃষ্টি করেছেন কারণ দুই লোকের মাঝে যখন বন্ধুত্ব কায়েম হয় তখন উভয় বন্ধুর দাবি হয় কাছাকাছি থাকা এক বন্ধু যদি চট্টগ্রামে থাকে তখন আরেক বন্ধুর কাছে আবদার জানা যে বন্ধু তুমি যেহেতু চট্টগ্রামে থাকো আমাকেও তোমার কাছে চট্টগ্রামে নিয়ে যাও এটা হচ্ছে বন্ধুত্বের দাবি কাছাকাছি হয়ে থাকা আল্লাহ আল আলমিন আমাদেরকে সৃষ্টি করে দূরে কোথাও থাকতে দেন নাই ওনার কুদরতি পায়ের নিচে আর সে আজিমের নিচে আমাদেরকে থাকতে দিয়েছেন কিন্তু সেখানে আমরা থাকতে পারি নাই আমাদেরকে ওখান থেকে বেরো করে দিয়েছেন বের করে দিয়ে আমাদেরকে আবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা যদিও তোমাদেরকে আমি বের করে দিয়েছি তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথেই আছি तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूं पर बख्श वो नूर बसीरत जिसमें तू आवे नजर আল্লাহ রব্বুল আলমিন যদিও আমাদেরকে দূরে ঠেলে দিয়েছেন কিন্তু ঘোষণা দিলেন যেখানে থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি প্রশ্ন করতে পারেন যদি আল্লাহ আমাদের সাথেই থাকে তাহলে আল্লাহকে আমরা দেখি না কেন প্রশ্ন আসে কিনা ভাই আল্লাহ পাক বলেছেন তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথে আছি তাহলে প্রশ্ন আসে আমরা আল্লাহকে দেখি না কেন আসলে এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমীকে দেখার জন্য আমাদেরকে ওই ধরনের যোগ্যতা দান করেননি আমরা তো দূরের কথা নবীরা পর্যন্ত আল্লাহকে দুনিয়াতে দেখার জন্য দরখাস্ত পেশ করেছেন দেখতে পারে নাই জলিল কদর ফয়গাম্বর হজরত মৌসা আলাই সালাতামের কথা তো আল্লাহ কোরআনে বলেছেন রব্বি আর এমনি আনজুর ইলাই আল্লাহ আপনার দিদার আমাকে নসিব করুন আল্লাপাক বলেছেন লাম তারাও নি কশ্চিন কালেও তুমি আমাকে এই দুনিয়াতে দেখবে না ওলা কিনেন জোর ইলাল জাবাল হ্যাঁ তবে পাহাড়ের দিকে তাকাও পায়নি তাকর মাতা না হু পাতাও পাতারণ যখন পাহাড় আপন জায়গায় স্থির হবে পাতাও পাতারণ তখন আমাকে দেখবে ফালাম্মা কাজাল্লা রব্বহুলিল জাবাল আল্লাহ রব্বুল্লা আলমিন যখন তুর পাহাড়ের দিকে তাজাল্লি দিলেন খররা জালাহু দাক্কা পাহাড় বিধ্বস্ত হয়ে গেল অখর্র মুসা সৈক এবং হজরত মুসা আলাই সালাতাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেতে তো নবী পর্যন্ত আল্লাহ পাককে দুনিয়াতে দেখেন নাই আমরাও দেখব না তবে আল্লাহ আমাদের সাথে আছে দুনিয়াতে অনেক কিছু তার অস্তিত্ব পাওয়া যায় কিন্তু দেখা যায় না যেমন ধরুন মাথা ব্যথা এটার অস্তিত্ব আছে বাস্তবতা আছে কিন্তু মাথা ব্যথা কখনো দেখা যায় না জ্বর তার অস্তিত্ব আছে বাস্তবতাও আছে কিন্তু দেখা যায় না জিন তার অস্তিত্ব আছে বাস্তবেও জিন আছে অনেকে জিনে ধরে কিন্তু জিন আমরা কখনো দেখি নাই আমাদের দৃষ্টিগোচর হয় না যারা জীবনে আমেরিকা যান নাই আমেরিকা নামক একটা রাষ্ট্র আছে আমরা দেখি না কিন্তু বাস্তবেও কি সেটা আছে বুঝে গেল অনেক জিনিসের অস্তিত্ব পাওয়া যায় তবে সেটা কি দেখা যায় না বুঝে গেল আল্লাহ পাকেও আছে আল্লাহর অস্তিত্ব আছে তবে আল্লাহকে দেখা যাবে না এক নাস্তিক মুসলমান আলমের সাথে তর্কে জড়িয়ে পড়ে নাস্তিকের দাবি আল্লাহ খোদা বলতে কিছুই নেই কিন্তু মুসলমানের দাবি স্রষ্টা একজন আছে আল্লাহ একজন আছে নাস্তিক চ্যালেঞ্জ করল যে আমি তিনটা প্রশ্ন করব যদি আমার তিনটা প্রশ্নের উত্তর মুসলমান দিতে পারে তখন আমি স্বীকার করব আল্লাহ বলতে কিছু আছে আর যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমার সাথে তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই আল্লাহ বলতে আমি আর কিছুই মানব না কি প্রশ্ন তার এক নাম্বার প্রশ্ন সে মুসলমান আলমকে প্রশ্ন করতেছে যে অন্ধ একটা বস্তু আমি মানি না যদি আল্লাহ আছেই তোমরা বলে থাকো তাহলে আল্লাহকে দেখিয়ে দিতে হবে নাম্বার দুই তোমাকে বলতে হবে আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে নাম্বার তিন তোমাদের ধারণা মতে আল্লাহ রব্বুল আলমিন জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছে আর জাহান নামে শাস্তিও দিবে আগুন দ্বারা আগুনের তৈরি জিন আগুনের জাহান নামে গেলে জ্বলবে কেন এই তিনটা প্রশ্ন করার সাথে সাথে মুসলমান আলেম তার হাতে ছিল একটি মাটির ঢিল ও নাস্তিকের মাথায় নিক্ষিপ করলো ঢিলটি নিক্ষেপ করার পর নাস্তিক এই দিনটি হাতে নিয়ে কোর্টে এসে হাকিম সাহেবের কাছে নালিশ দিল হাকিম সাহেব মুসলমান আলেম আমার তিনটি প্রশ্নের উত্তর দেবে বলছে এই জন্য আমি তিনটি প্রশ্ন করলাম কিন্তু আমার তিনটি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সে আমার মাথার উপর একটি পাথর নিক্ষেপ করেছে দেখেন অনেক রক্ত বের হচ্ছে আমি এটার সুস্থ বিচার চাই হাকিম সাহেব কোর্টে মুসলমান আলেমকে তলব করল তলব করার পরে মুসলমান আলেম যাওয়ার সময় ওই মাটির ডিলটি হাতে করে নিয়ে গেলেন আদালতে হাকিম সাহেব জিজ্ঞেস করল আলেম সাহেব আপনারা বলেছেন তিনটি প্রশ্নের উত্তর দিবেন কিন্তু তিনটি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো আপনি তার মাথার উপরে একটি ফাতর নিক্ষেপ করলেন তার কারণটা কি ঘটনাটা কি বাস্তব মুসলমান আলেম বলছে অবশ্য বাস্তব দেখেন আমি ডিলটা তো নিয়ে আসছি হাকিম সাহেব পড়লো বড় বেপাকে যে অবস্থা তো বড় বেগতিক না জানি ফাতরটি আবার আমার মাথার উপর নিক্ষেপ করে কিনা যাই হোক আপনি কেন তার মাথায় ফাতরটি নিক্ষেপ করলেন মুসলমান আলেম বললেন সে তিনটি প্রশ্ন করেছে তার মধ্যে এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ যদি বাস্তবে থেকে থাকে আল্লাহকে দেখিয়ে দিতে হবে অনদেখতা বস্তু সে মানে না আমারও দাবি আমি ডিলটি মারার পরে সে ব্যথা অনুভব করেছে ব্যথাও সে আমাকে দেখাই দিতে হবে যদি না দেখিয়ে দিতে পারে তাহলে এই ব্যথাটাও আমি কি মানি না ব্যথা এমন এক জিনিস সেটা কি দেখানোর জিনিস নাকি অনুভব করার জিনিস নাম্বার দুই তার প্রশ্ন ছিল আল্লাহ পাকে এই মুহূর্তে কি কাজ করতেছে তাকে আমি বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাক এই মুহূর্তে আমার মতো একজন আলেমের মাধ্যমে এই নাস্তিকের মাথার উপর একটি ঢিল নিক্ষেপ করে নাম্বার তিন তার যুক্তি ছিল আগুনের জিন আগুনের জাহান নামে জ্বললে শাস্তি পাবে কেন তো ঠিক মাটির দেহ মাটির দেহের উপর মাটির ঢিল গিয়ে পড়লে ব্যথা পাবে কেন যখন এভাবে আলেম সাহেব বুঝিয়ে দিলেন তখন নাস্তিকে বুঝে আসছে যে না আল্লাহ বলতে একটা জিনিস আছে বুঝে দিল আল্লাহ আছে তবে আল্লাহকে দেখা যাবে না যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে বুঝতে চাইলে কেউ বুঝতেও পারবে না এতে সালে বেতাকাইফ দেখে আস হাতে রব্বুল নাসেরা বা জানে না অনেক কিছু আছে তবে একে দেখিয়ে দেওয়া সম্ভব না কারো পক্ষে বহু জিনিস আছে দুনিয়ার ভিতরে যেটার অস্তিত্ব মানতে হয় কিন্তু হাতে ধরে দেখিয়ে দেওয়া যায় না সুতরাং আল্লাহ আমাদের সাথে আছে এটা মানতে হবে তবে দেখিয়ে দেওয়া যাবে না যে কোথায় আল্লাহ দেখাও আল্লাহ আমাদের সাথে আছে এতটুকু কথা বুঝলাম সাথে থাকা দুই ধরনের হয়ে থাকে কথা কি বুঝতেছেন আমার সাথে থাকা দুই ধরনের হয় একসাথে থাকা হচ্ছে দৃশ্যমান যেটা দেখা যায় আরব সাথে থাকা হচ্ছে অদৃশ্যমান যেটা দেখা যায় না দৃশ্যমান সাথে থাকার চেয়েও অদৃশ্যমান সাথে থাকার মূল্য অনেক গুণে বেশি যেমন একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি আরো ভালো করে বুঝবেন অনেকে অনেকের সাথে ভয়ে কথা বলে না কেন কথা বলে না তুমি যে তার সঙ্গে তর্ক করতেছ জানো তার সাথে তো চেয়ারম্যান সাহেব আছে তুমি জানো তার পক্ষে যে এমপি সাহেব আছে তুমি জানো তাহলে তার সাথে এমপি সাহেব আছে এই কথা বলতেছি কিন্তু এমপি সাহেব কি তার সাথে আছে না অনেক দূরে আছে তাহলে এখানে এমপি সাহেব তার সাথে আছে তবে এটা অদৃশ্যমান সাথে থাকা ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদের সাথে আছে তবে এটা কি দৃশ্যমান না অদৃশ্যমান অদৃশ্যমান এটা দেখানো যাবে না পাকিস্তানের বড় মুক্তি মুক্তি শফি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই ছাত্র ছিলেন এবং মুরিদ ছিলেন মক্কায় হজ শেষ করে মদিনায় গিয়েছেন আল্লাহ নবীর রজায় মোবারক জিয়ারত করবেন কিন্তু উনার রজার কাছে গিয়ে সালাম দেওয়ার সাহস হয় না রজার একবারে কাছাকাছি হয়ে সালাম দেওয়ার কি আছে না ওনার সাহস আছে না আর আমরা হইলে তো গিরিল ব্যাঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করি যদি আরবের আর্মি মিলিটারি আমাদেরকে বাধা না দিত সারা পৃথিবীর মানুষ নবীর রজার গিরিল ভেঙে বিজোরে ঢুকার চেষ্টা করত কিন্তু মুফি মুফতি শফির রহমতুল্লাহ আলাই কাছে আছে না ভয় লাগে ভিতরে অনেক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় এই দরবারের দাম কত বেশি তার মূল্য কত বড় আমরা কি বুঝবো বুজুর্গানের দিন বলেন আদব গাহেস্তে রে আ সেমা আজার সে নাজুকতর গা গাহেস্তে রে আ সেমা আজার সে নাজুকতর নফস গুম কর দামি আয়ত জুনাইদ বা এটা এমন এক দরবার আল্লাহর নবীর দরবার এটা এমন এক দরবার যেই দরবারে জুনায়েদ বাগদাদি এবং বাইজিদ গোস্তামির মতো ব্যক্তি নিঃশ্বাস বন্ধ করে ঢুকত খতামুল মহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন ফাঁকি জাত রাজা আর সে বরি জান্নাতে আফলাক ফাঁকি জাত রাজা আর সে বরি জান্নাতে আফলাক আরাম গাহে খাকে রসুলে আরবি হ্যায় আয়সা এরে বাইতে নবুবিয়া দোরা হে ইয়ে বেকায়দা ইহা জম্বে সে লব বেয়াদুবি হ্যায় আহিস্তা কদমে নিচে নেগা পস্তে সদা হো কোথায় এসেছ তুমি কি জানো তুমি তো এমন এক দরবারে এসেছ যে দরবারের দাম আর সে আজিমের থেকে কুঠি কুঠি গুনে বেশি আল্লাহ নবীর রওজার দাম এত বেশি রওজার মাটির দাম জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে যে খাবার জান্নাতিদের জন্য পরিবেশন করা হবে ওই খাবারকে সুগ্রাম করার জন্য আল্লাহর নদীর রজার মাটি মোবারক ব্যবহার করবে সোভান আল্লাহ নবীর রজার মাটি ব্যবহার করবে খাবার সুগ্রাম করার জন্য তাহলে নবীর দেহ কত বড় মূল্যবান দেহ চিন্তা করেন মুক্তি শফির রহমতুল্লাহ আলাই কাছে আসতে সাহস পায় না অনেক দূরে দূরে দাঁড়িয়ে সালাম করছে আর ভিতর ভিতর ভয় কিরে মানুষকে দেখতেছি মানুষ গিরিলের কাছে গিয়ে নবীকে সালাম সালাম পেশ করে আমার কেন সাহস হচ্ছে না কারণটা কি মনে হয় আমি নবীর কোনো সুন্নত ছেড়ে দিয়েছি যার কারণে আমি এই বরকত থেকে মারুম গায়েবী আওয়াজ আসলো এই গায়েবী আওয়াজ তো আমরা বুঝবো না মেয়ানে আশেকে মাসুকে রং দিয়ে میان عاشق মাসু کے رمزی کرامن কাতি تیبیرا ہم খবর নেই আওয়াজ আসলো রওজার থেকে আওয়াজ আসলো হে মুক্তি শফি তুমি যদি আমার সুন্নতকে বাদ দিয়ে আমার গিরিলের ভিতরেও তুমি ঢুকো তোমার মূল্য আমার কাছে এক পয়সারও নাই আর আমি নবীর শূন্য দাদাই করে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তুমি আমি নবীর অনেক অনেক নিকটে নবীর শূন্য যদি আদায় করতে পারি হোক না সে বাংলাদেশি নবীর অনেক কি কাছে আর যদি সুন্নত মতে না চলেন গিরিলের ভিতরেও যদি আপনি বসবাস করেন আপনার মূল্য নবীর কাছে এক পয়সাও কি সুতরাং শূন্যতের দাম এত বেশি নবী বললেন যদি সুন্নত মানো আমার অতি নিকটে আমি তোমার সাথে আছি এই যে এখানে নবী সাথে বলেছেন এখানেও সাথেটা হলো অদৃশ্যমান সাথে নবীর অজার ভিতরে সুন্নত যদি মেনে চলেন নবীর সাথে থাকবেন মানে অদৃশ্যমান সাথে থাকা এই অদৃশ্যমান সাথে থাকার মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি আমার ভাইরা আল্লাহ বলেছেন তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি কি বুঝাইল তার মানে তোমরাও আমার সাথে থাকো আমি যেহেতু তোমাদের সাথে আছি তোমরাও কি আমাদের আমার সাথে থাকো কারণ ভালোবাসা একদিক থেকে হয় না উভয় দিক থেকে ভালোবাসা হয় আমি তোমাদের সাথে আছি তোমরাও আমার সাথে থাকো তাহলে সারা পৃথিবী তোমাদের গোলামি করবে মেরা তো সব মেয়েরা ফলক মেরা জুমে মেরি अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी যার জন্য আল্লাহ হয়ে যায় আল্লাহ যার সাথী হয়ে যায় দুনিয়ার মানুষ তাকে যত ঘৃণা করে না কেন সে আল্লাহর কাছে অনেক অনেক মূল্যবান আর আল্লাহ যদি কাউকে দূরে ঠেলে দেয় দুনিয়ার মানুষ তাকে যত মহব্বত আর ভালোবাসুক না কেন তার মূল্য আল্লাহর কাছে একটু নেই এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন আমি তোমাদের সাথে আছি তার মানে তোমরাও আমার সাথে থাকো তাহলে পৃথিবীর সব কিছু তোমাদের গোলামি করবে আসমান তোমাদের গোলামি করবে জমিন তোমাদের গোলামি করবে বনের জঙ্গল হায়ওয়ান প্রাণী পর্যন্ত তোমাদের গোলামি করবে শেখ সাহাব রহমতুল্লাহ আলাই হেঁটে যাচ্ছিল রোজবার নামক একটি জায়গা ওখানে বসে তাফলি করতেছে হঠাৎ দেখল একজন বৃদ্ধ লোক বাঘের পিঠে সাওয়ার হয়ে ওই দিক থেকে আসতেছে হাতে ছিল একটা কড়া যেটা ছিল বিষাক্ত একটি কুকুরো সাপ কুকুরো সাপ সাওয়ার হয়েছে বাঘের পিঠে কড়া হিসাবে হাতে ছিল একটি বিষাক্ত সাপ সাপের সাহেব লেলায় আশ্চর্যম্পিত হয়ে গেলেন একে দিদ মাজার সায় রোদে বার কেপে সামদম্বর পালঙ্গে সাওয়া তুহাম গরদানা লুকমে দাওয়ার মুখি কেদর কেগর দান্না পিছর যে হুকমে তুহি ওই বুড়ো লোকটি তো বুড়ো লোকটি শেখ সাদি রহমতুল্লাহ বলতেছো শেখ সাদি তুমি হচ্ছ না আশ্চর্যের কি এখানে আমি বাঘের পিঠে সাওয়া তুমি আশ্চর্য হচ্ছ এটা আশ্চর্যের কি তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো পৃথিবীর প্রত্যেকটি প্রাণী তোমার গোলামি করবে আর যদি আল্লাহর গোলামি ছেড়ে দাও তখন একটা কুকুর ভয়ও তুমি সমাজে কি থাকবে আল্লাহকে ভয় করা শিখেন পৃথিবীর সব শক্তির ভয় আপনার অন্তর থেকে চলে যাবে আর যদি আল্লাহকে ভয় না করেন পৃথিবীর সকলকে আপনি ভয় করবেন লেট্রিনে যাওয়ার জন্য দশজন পুলিশ আপনাকে ভাড়াদারি করা লাগবে ঠিক না বেটি যদি আল্লাহর ভয় আপনার ভিতরে কি না থাকে আল্লাহর ভয় অর্জন করার চেষ্টা করো এটা সবচেয়ে বড় জিনিস হয়তো তোমার প্রতি আল্লাহ তালান চীনের রাষ্ট্রের আয়তন ছিল ছাব্বিশ লক্ষ বর্গ কিন্তু হেরাক্লিয়াস দুধ পাঠিয়েছে মক্কার মদিনার খলিফাতুল মুসলিম ওমরের কাছে যার হুঙ্কার তার গর্জন কত পাওয়ারফুল ছিল যে পদ দিয়ে হেঁটে যেতেন ইবলিস পর্যন্ত ওই পদ দিয়ে আর আসতো না খুব করার জন্য আসলে তোমাদের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিম কোথায় উনার বাসভবন কোথায় তো বাসভবন তো উনার নেই আগে কই ও যে বাগানে গিয়ে দেখো সম্ভবত সেখানে তিনি বিশ্রাম করতেছে ঠিক ওই ওখানে যাওয়ার পরে দূর দেখলো ওমর রবি আল্লাহ তালাম গায়ের জামা খুলে পুটলা বানাইয়া মাথার নিচে দিয়ে নাক টেনে টেনে ঘুমাচ্ছে কি ঘুম আল্লাহ একবার মনে হয় যেন ঘুমের টেবলেট কয়েকটি দিনই ব্যবহার করছে তখন এই লোকটি বলতেছে জীবনগত রাজা বাচ্চায়ের সঙ্গে আমি চলেছি ওই সমস্ত রাজা বাচ্চাদেরকে দেখে আমার বিত সন্ত্রস্ত আমি হইনি কিন্তু এই গুমন্ত ওমরকে দেখে আমার হুঁশ পর্যন্ত চলে গেছে ওমর রজিল্লা তালা আমি জাগ্রত ছিল না ঘুমেছিল উনি এত বড় রাষ্ট্রপ্রধান ছিল ছিল কোনো পাহারাদারি সবাই কথা বলে ছিল কোনো পাহারাদারি ছিল কোনো বাসি কোনো হুইসেল ছিল এ কারণে কিছু আগে বিশে গাড়ির বহর ছিল কেন এমন নির্ভয় ছিল যেহেতু উনার ভিতর কার বই ছিল আল্লাহর বই ছিল এই জন্য দুনিয়ার কোন মানুষকে তিনি কি করতেন এই জন্য আমার ভাইরা আল্লাহকে ভয় করা ছিল আল্লাহ আজ থেকে প্রায় আশি শত বছর আগের ঘটনা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন আপনারা নিজামুদ্দিন আউলিয়া মূলত ওনার নাম এমন নিজাম উদ্দিনে ওয়াল আউলিয়া অধিক ব্যবহারের কারণে ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে এখন বলা হয় নিজাম উদ্দিন আউলিয়া নিজাম উদ্দিন আউলিয়া তিনার যুগে তৎকালে ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ সুলতান গিয়াসুদ্দিন বলবন যারা ইতিহাস পড়েছেন জানেন গিয়াসুদ্দিন বলবন ভারতবর্ষের প্রভাবশালী বাদশাহ গিয়াসুদ্দিন বলবনের কান পুড়ল শত্রুরা হুজুর নেজামুদ্দিনের দরবারে যেভাবে নায়াত হাদিয়া তৌবা উপডোকন যেভাবে আসতেছে হাজার হাজার মানুষ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খানা খায় লক্ষ লক্ষ মানুষ নিজামুদ্দিন আউলিয়া শুধু মৌখিকভাবে দাবি করার দেরি পুরা ভারতবর্ষের রাজত্ব নিজামুদ্দিন আউলিয়ার হাতে আসতে আর দেরি দেরি নেই সুলতান গিয়াসুদ্দিন বলবন করল বেপাকে মন্ত্রীদেরকে একত্রিত করে পরামর্শ চাইল যে এখন কি করতে হবে আমাকে নেজাবুদ্দিন আউলিয়া যদি এত বড় স্বভাব হয়ে থাকে আমাকে এখন কি করতে হবে রাজত্ব তো আমি হারিয়ে ফেলব তারা পরামর্শ দিয়েছে ঠিক আছে রাজা সাহেব ফারদারে নিযুক্ত করে দেন যাতে করে নিজামুদ্দিনের দরবারে কোনো মানুষ হাদিয়া তোফা নিয়ে না আসতে পারে হাদিয়া তোফা যদি আনা বন্ধ হয়ে যায় সুতরাং মানুষের আসা যাওয়াটাও বন্ধ হয়ে যাবে কারণ মানুষ খেতে পারবে না মানুষ আসবে না আস্তে আস্তে নিজামুদ্দিন আউলিয়ার দরবার খালি হবে সুতরাং আপনার রাজত্বটাই ঠিক থাকবে এ সংবাদ যখন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসছে যে সুলতান গিয়াসুদ্দিন বলবন পাহারাদারে নিযুক্ত করছে কি জন্য নেজামুদ্দিন আউলিয়ার দরবারে জাতি করে কোনো হাতিয়ে না আসতে পারে কিন্তু সুলতান গিয়াসুদ্দিন বলবুল তো এটা জানে না যে নিজামুদ্দিন আউলিয়া কার গোলাম কারে সাথে মা তো বিক্রে কারে মাছ ফিকরে মাদর কারে মা আজারে মা গোলামে পুকটা কারে সব ওরা ওরাজে দাহারে কন্তর যৌ সে কার এটা তো সুলতান গিয়াসুদ্দিন বলবেন জানে না আমার ভাইরা ইমানদার আল্লাহর অলি ওদেরকে খাওয়ায় কে আল্লাহ খাওয়ায় কোন মানুষই খাওয়ায় না ওদেরকে কে খাওয়ায় বলে আলোচনা কি বুঝতেছেন আপনারা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন উনাকে উনার বাল্যকালের একজন বন্ধু জিজ্ঞাসা করলো ও সুফিয়ান চাকরি বাকরি করতে দেখি না ব্যবসা বাণিজ্য করতে দেখি না খাও করতে গে তাকে প্রশ্ন করছে আরে কথা বলো না কেন সুফিয়ানের সাউরিকে তার বাল্যকালের এক বন্ধু প্রশ্ন করছে যে রে বন্ধু চাকরি বাকরি করতে তো দেখি না খাও করতে গে তুমি কয় বেটা বোকা বেকুব সুফিয়ানের সাউরি তার বন্ধুকে বলতেছে বেকুব সে বলল তুমি খাও কোর থেকে প্রশ্ন করলাম বেকুবির কি করলাম তুমি আমাকে বেকুব বললাম সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ তাকে বুঝিয়ে দিলেন যে দেখো আমাদের দেশে রাইস মিল আছে রাইস মিল ডানসুরা রাইস মিলের উপরে একটি চুঙ্গি থাকে চুঙ্গির উপরে যদি ধান ঢেলে দেওয়া হয় তখন মেশিনের এক জায়গা দিয়ে চাউল পড়ে অন্য জায়গা দিয়ে ঘুষি পড়ে যদি গম ঢেলে দেওয়া হয় এক জায়গা দিয়ে আটা বের হয় অন্য জায়গা দিয়ে ভুষি বের হয় কোন লোক যদি এখন রাইস মেলকে জিজ্ঞাসা করো ও রাইস মেল তুমি যে এতগুলো আটা আর এতগুলো চাউল বের করো তুমি এতগুলো ধান আর এতগুলো গম পাও থেকে তাকে যদি প্রশ্ন করা হয় রাইস মেলটাকে প্রশ্ন করা হয় তখন প্রশ্নকারী প্রকাশ করতে হবে কিনা আর কথা কয় না বোকা সব বুঝতে হবে কারণ রাইট বলতেছে আমি যদি চাউল পাই তখন আমি ধানি আকারে ধান বের করি যদি গম পাই আমি আটা বের করি এখানে ধান আছে থেকে আর গম আছে থেকে এ প্রশ্ন তো আমাকে করার নয় এ প্রশ্ন তো করতে হবে আমার মালিককে ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে এই যে আমার একটা মুখ এটা একটা রাইস মিলের মতো একটা চুঙ্গি এখান থেকে খাবার আসে আরো দুই জায়গা দিয়ে এটা বেরিয়ে যায় এখান থেকে খাবার আসে থেকে তুমি আমাকে প্রশ্ন করা মানে একটা মেশিনকে প্রশ্ন করা তুমি আমার মাওলা কেন জিজ্ঞাসা করবে যে আমার মাওলা এগুলো করতে গেছে আমাকে কেন জিজ্ঞাসা করবে কার মা বফিকরে কারে মা ফিকরে মা দরকারে মা আজারে মা আল্লাহর অলি যারা ইতিহাসে আছে ইতিহাস স্টাডি করলে অধ্যয়ন করলে ইতিহাস সাক্ষী আল্লাহর এমন অলিও দুনিয়াতে ছিল যাদের খাবার ছিল শুধু জিকির কি ছিল শুধু জিকির দারুলুম দেবন্দের প্রতিষ্ঠাতা হোসাইন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই এক নাস্তিক হিসাবে তিনার বহস হবে নাস্তিক হিসাবে বহসে কিছুদিন আগে কাসেম নানসুদ রহমতুল্লাহ আলাই একজন লোক পাঠাইছে নাস্তিকের অবস্থা ব্যাখ্যম করার জন্য ওই লোক নাস্তিকের অবস্থা ব্যাখ্যম করে কাসেম নানসুদ রহমতুল্লাহ আলাইকে বলেছেন হুজুর আপনি তার সঙ্গে মোকাবেলা করে জিতবেন না পারবেন না আমি দেখছি আপনি তার সঙ্গে মোকাবেলা করে পারবেন না আমি দেখেছি আর মেয়ে কি দেখেছো তুমি তা আমি দেখেছি ওই নাস্তিক তাগারিতে বাচ্চা তাগারি তাগারি চিনেন আপনারা ফিফা চিনেন না ফিফা এই যে গরুকে গান দেয় তো তাগারিতে করে সে বাচ্চা আর আপনি বাচ্চান প্লেটের মাধ্যমে মোনাজারা যদি অবতীর্ণ হন আরো নাস্তিক যদি বলে যে আজকে মোনাজারা হবে প্রতিযোগিতা হবে কে কত বেশি খেতে পারে যদি এই প্রশ্ন নাস্তিকই করে বসে তো আপনি তো তার থেকে বেশি খেতে পারবেন না কারণ সে টাকার মাধ্যমে আর আফ্রিকান প্লেটের মাধ্যমে আফ্রিকান একটু শেখায় এক মন আপনি তো হেরে যাবেন কাসেম নাহাজি রহমদুল্লাহ আলাইকর ঠিক আছে যদি সে এই প্রশ্ন করে আমিও তো এই প্রশ্নটা করতে পারে যে ঠিক আছে আজকে কে কতদিন না খেয়ে থাকতে পারে দেখা যাক কে কতদিন দেখা যাক প্রতিযোগিতা চলো আমি এই প্রশ্ন তো করতে পারি সে যদি প্রশ্ন করে আমি এই প্রশ্ন তারা করতে পারি এরপরে কাসেম রামসুদি রহমতুল্লাহ জোশ হয়েছে বলছে কি শুনো খানা খাওয়া এটা নবীর শূন্য খানা খাওয়া কার শূন্য তো এই জন্য কাসেমে খায় যদি নবীর শূন্য না হইতো তাহলে এই কাসেমের খাবারেরও প্রয়োজন ছিল না কাসেমের খাবার তো হলো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অধিক রুগালিল মুস্তাকে খৈরু রবি অধিকরু কালিল মুস্তাকে কয় সারবি অকুল্লু সারা বিন্দু নাহু কাতারাবি জিকরে গো জিকরে গো জিকরে তোরা জানাত জিকরে গো জিকরে গো জিকরে তোরা জানাত জিন্দা জিন্দা কুনি বজিকরে রহমানাত জনে জনে প্রাসাদে লোনে শান্তি কোথাও পাবে না ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা কি যে সুখ জড়িয়ে আছে প্রভু তোমার নামে কাটার বিছানাতেও ঘুম এসে যায় শান্তি ও আরামে সুখে সন্তাপে জীবনের বহু অসহায় আমি বলিনি তোমায় ভুলবো না কবু হে অন্তর জামি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কথা থেকে কথা আছে আসলে সময় তারা হয়ে যাচ্ছে এক পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়ের চোড়ায় চোড়ায় উঠলো দেখো সুন্দর একটি পাথর আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ এই পাথরের ভিতরে কি আছে এত সুন্দর পাথর আল্লাহ পাক বলেছেন তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো আঘাত করার সাথে সাথে একজন বুজুর্গ ফুটফুটে চেহারা সুন্দর তার দাঁড়ি চন্দ্রের মতো তার চেহারা জলমল জলমল করতে বেরিয়ে আসলো খুব আশ্চর্যম্বিত হলেন আল্লাহকে জিজ্ঞেসলো আল্লাহ খুব আশ্চর্য মনে হচ্ছে আমার কাছে আল্লাহ তো এটা কিসের আশ্চর্য আরো কিছু আশ্চর্য জিনিস তুমি জানতে চাও কহ আল্লাহ তো একে জিজ্ঞাসা করো এ পাথর ভিতরে আজ কতদিন যাবৎ বসবাস করতেছে জিজ্ঞাসা করা হলে এই বুজুর্গ বলে আজ চারশত বছর আমি এই পাথর ভিতরে বসবাস করতেছি আরো আশ্চর্যম্বিত হলেন আল্লাহ বলেছেন আর আপনার যদি শুনবা কল্লা আর কিসের আশ্চর্য হবার তো জিজ্ঞাও জিজ্ঞেস করলো তুমি খাও করতে গিয়ে কয়েক চারশত বছর কোন খাবারের প্রয়োজন হয় নাই আমি চারশত বছর আল্লাহর জিকির করি আর বাবা আমার পেট ধরে যায় আল্লাহর বুজুর্গ যারা খাবার এদের জন্য লাগে না এটা একটা নবীর শূন্যতে এই জন্য খায় কিন্তু জিকিরটাই হচ্ছে মূলত ওদের কি ঘটনা স্মরণ আছে সুলতান গিয়াসুদ্দিন বলবন আইন করে দিল যে নেজামুদ্দিন আউলিয়ার দরবারে যাতে করে কোনো মানুষ কি না নিতে পারে হাতিয়ে তোবা না নিতে পারে দেখি তার দরবারে এত লোক আসে থেকে তাকে দেখাবো আমার ভাইরা বর্তমানেও দেখবেন কিছু রাজা বাচ্চা আছে ক্ষমতাশীল আছে কোন ওলামায় গ্রামের কাছে মানুষ যাক এটা তাদের সহ্য হয় না ঠিক না বেটে এটা হচ্ছে তাদের খালাতো ভাই তাদের কি কেমন পর্যন্ত থাকবে নেজামুদ্দিন আউলিয়া এই ঘোষণা শুনে রান্নাঘরের দায়িত্বশীল যে তাকে ডেকে বলেছে অন্যান্য দিন যে পরিমাণ খাবার পাক করতে আজকে থেকে খাবার পাক করবে দুই গুণ কয় গুণ তো মানুষ তো আসবে না ওদের মানুষ আসে তো বন্ধ করে দেবে কয় না মানুষও আসবে তার থেকে আরো বেশি তো ভান কথাকে বুঝতেছেন না ইতিমধ্যে সুলতান গিয়াসুদ্দিন দলবনের প্রস্রাব বন্ধ কিছু প্রস্রাব প্রস্রাব বন্ধ হওয়া এটা কত বড় অশান্তির বিষয় যার জীবনে প্রস্রাব বন্ধ হয়নি সে বলতে পারবে না যিনার এক ঘন্টার জন্য বন্ধ হয়েছে তিনি কিছুটা আজ করতে পারবে না গড়াগড়ি শুরু হয়ে গেছে গড়াগড়ি এত বড় ভারত ভারতবর্ষের বাচ্চা কি হুঙ্কার তার কিন্তু গড়াইতেছে মাটির উপরে বিখ্যাত ডাক্তার ডেকে আনা হয়েছে তার প্রস্রাবটাকে বের করার জন্য কিন্তু প্রস্রাব বের হয় না প্রস্রাব কি আলোচনা ছেড়ে দিচ্ছি আপনাকে বিরক্ত হচ্ছেন ঘটনাটি বলব ঘটনাটি বলে ছেড়ে দিচ্ছি আমি বাচ্চারা বহু চেষ্টা করবে সুলতান গিয়াসুদ্দিন বলবনের আম্মা ছিল কিন্তু আবার নেজামুদ্দিন আউলিয়ার ভক্ত নেজামুদ্দিন আউলিয়ার দরবারে তার মাত ধরে কি বলছি হুজুর বাঁচান হুজুর বাঁচান কি বাঁচাবো হুজুর আমার ছেলেটাকে বাঁচান কি হয়েছে তোমার ছেলে তার তো কসরা বন্ধ হয়ে গেছে হুজুর গড়াগড়ি শুরু হয়ে গেছে হাজার হাজার ডাক্তারকে আনা হয়েছে কিন্তু তার ফসরাবকে বের করতে পারতেছে না আচ্ছা তার ফসরাব বের হবে যদি একটা শর্ত আমার মানো কি হুজুর কি শর্ত বলেন হুজুর তুমি তোমার ছেলের কাছে গিয়ে বলবে একটা কাগজ নিতে ওই কাগজে সে পুরা ভারতবর্ষের দায়িত্ব লিখিতভাবে আমার কাছে হস্তান্তর করবে এবং ওই কাগজের মধ্যে তার সকল মন্ত্রীদের সিগনেচার থাকতে হবে মা দৌড় মারছে বাবা সুলতান গিয়াসুদ্দিন বলবানের কাছে যা বলছে বাবা বাবা তোর বসরাত হবে বাবা যদি একটা শর্ত মানতে পারবো মা কি শর্ত মা নেজামুদ্দিন আউলিয়া বলছে পুরো ভারতবর্ষের দায়িত্ব একটা কাগজে লিখি দেওয়ার জন্য এবং তোর সকল মন্ত্রীদেরও সিগনেচার থাকতে হবে যদি এটা দিতে পারো তোর পত্রাব হবে তোমার জীবন বাঁচানোর দরকার রাজত্বের আমার কোনো কি কাগজ নিয়ে লিখি দিল সিগনেচার দিল তার মন্ত্রীবর্গের সিগনেচার কাগজটা নিল নেজামুদ্দিন আউলিয়ার দরবার নেজামুদ্দিন আউলিয়া রহমদুল্লাহ আলাই তার মায়ের সামনে যে কাগজের ভিতরে পুরো ভারতবর্ষের রাজত্ব এটাকে ছিঁড়ে টুকরে টুকরে করে একটি পাতিলে রেখে পাত্রে রেখে বলেছে যাও তোমার সুলতান গিয়াসুদ্দিনের সামনে এই পাতিলটি ধরো দেখবে তার প্রস্রাব আরম্ভ হয়ে যাবে মা পাতিলটা নিয়ে ধরছে বাবা এখানে প্রস্রাব করো ধরার সাথে সাথে পরপর পরপর তার প্রস্রাব আরম্ভ হওয়া শুরু হয়ে গেছে নেজামুদ্দিন আউলিয়া এই কথা দিয়ে বুঝে বুঝাতে চেয়েছেন যে তোমার ছেলে আমার দরবারে মানুষ আছে কেন আমি রাজত্ব কেড়ে নিয়ে যাই কিনা এ ভয়ে মানুষ আসা বন্ধ করে দিয়েছে তোমার ছেলে তাকে জানিয়ে দাও এই পুরা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ক্ষমতা কারাতে আল্লাহর অলিদের হাতে কারাতে তবে আল্লাহর অলিরা ক্ষমতার লুবি নয় কারণ এটা হে কাল কেমতের ময়দানে যারা রাষ্ট্রপ্রধান এরা সবাই পরে হয় জান্নাতে যাবে না জাহান্নাতে যাবে উমর রদিল্লা তালার মতো ব্যক্তিত্ব মৃত্যুর দশ বছর পরে এক লোক শব্দে দেখে জিজ্ঞেস করতেছে উমর কি অবস্থা অবস্থার অবস্থা বলতে পারবো না আর মৃত্যু হয়েছে আমার দশ বছর এই দশ বছরে আমার কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছি হিসাব দিয়ে মাত্র অবসর হইলাম কে কইছে কথাটা কথা বলেন কে বলছে উমর আনু কোন দুর্নীতি করেছে নাকি প্রতি ঘরে ঘরে যারা দুঃস্ব নিঃস্ব ছিল বস্ত্রহীন অন্নহীন ওদের কাছে খাবার পৌঁছে দিয়েছে ইতিহাসে এমন সাক্ষী আছে না নাই আমার ভাইরা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করবেন না খবরদার আল্লাহর অলিদের সাথে কে আছে আল্লাহ এরা ক্ষমতা চায় না এরা চায় যারা ক্ষমতার মস্তমতে বসা ওদেরকে আল্লাহওয়ালা বানাইতে চায় ঠিক না বেশি এরা ক্ষমতা চায় খবরদার আল্লাহ মাস্টার রহমতুল্লাহ বলেন আমরা চিনি জুজবে দরবে শামকুন তাতুয়ানি জীবতে ই শামকুন পুব্বে দরবে শাকালি দে জান্নাতার দুশ্মনে ইচ্ছা সাজা এলানতা ও দুনিয়ার মানুষ কুনাল আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব রাখা মানে ভাগ্যবানের পরিচয় আর কোন আল্লাহওয়ালার সাথে রাখা মানে বুঝতে হবে তার কোপালে আগুন লেগে গেছে তার ইজ্জত একদিন সামাল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক না বেটি তার ইজ্জত একদিন কি হবে তবে আল্লাহর অলিলে প্রতিশোধ নেয় না আল্লাহ নিয়ে নেয় প্রতিশোধ কে নেয় কর সবাই বলেন কে নেয় আল্লাহ নেয় আল্লাহর অলিদের সাথে বেয়াদি বুঝলে অলিরে চুপ থাকে কিন্তু বদলা নেয় কে যাই হোক আমার ভাইরা আপনাদের সময় আমি নষ্ট করেছি আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বান করেছেন আই অহুয়া মাকুম আইনা মাকুম তুম তোমরা যেখানেই থাকে না কেন আমি আল্লাহ তোমাদের সুতরাং তোমরাও আমার সাথে থাকো তাহলে পৃথিবীর সব কিছু তোমাদের গোলামি করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহকে সব সময় সঙ্গে রাখার তৌফিক দান করবে যারা সুন্নত পড়েন নাই সেটা সুন্নত পড়েন ওয়াহর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী